লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদের খুনে কি কাটেনি পরাধীনতা তিরিশ লক্ষ শহীদের খুনে কি কাটেনি পরাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা আজ কেন ভাঙে মাতাল ঝড়ে সাজানো ছোট্ট নি সর্বনাশা অগ্নি বারুদ কেন জীবনকে করে অস্থির আজ কেন ভাঙে মাতাল ঝড়ে সাজানো ছোট্ট নীল সর্বনাশা অগ্নিবারুদ কেন জীবনকে করে অস্থির নবনমরুদের পদধ্বনি কেন বাড়ায় অস্থিরতা মুক্তি পাওয়ার পরে আজ কেন শুনি মানুষের আকুলতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদের খুনে কি কাটেনি পরাধীনতা তিরিশ লক্ষ শহীদের খুনে কি কাটেনি পরাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা স্বাধিকার লাগি রণাঙ্গনে ঝরল লাখো জীবন কলিজার খুনে লিখে রেখে গেল স্বাধীন জাতির স্বপন স্বাধিকার লাগি রণাঙ্গনে ঝরল লাখো জীবন কলিজার খুনে লিখে রেখে গেল স্বাধীন জাতির স্বপন সেই স্বপ্ন কেন আজ ধরা ধরা কি দিবে না তা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদের খুনে কি কাটিনি পরাধীনতা তিরিশ লক্ষ শহীদের খুনে কি কাটিনি পরাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা পরাধীন নয় তবুও কেন স্বাধীনতা আজ বহুদু রক্তের হোলি খেলা কেন কেড়ে নেয় জীবনের ছোট পরাধীন নয় তবুও কেন স্বাধীনতা আজ বহুদু রক্তের হোলি খেলা কেন কেড়ে নেয় জীবনের ছোট স্বপ্নগুলো কেন লাশ হয়ে যায় যুদ্ধে ক্ষমতা দখলের ধীরে ফিরে আসে কেন এদেশে ফেরাউনি বর্বরতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদের খুনে কি কাটিনি পরাধীনতা তিরিশ লক্ষ শহীদের খুনে কি কাটিনি পরাধীনতা লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা লাল লাল রক্ত স্রোতে ভেসে যায় স্বাধীনতা